সুপ্ত প্রতিভা জাগা সুন্দর আগামী সাজা সুপ্ত প্রতিভা জাগা সুন্দর আগামী সাজা সুপ্ত একতনের বন্ধু হও সুপ্ত প্রতিভা জাগাও সুন্দর আগামী সাজাও সুপ্ত প্রতিভা জাগা সুন্দর আগামী সাজা সুপ্ত প্রতিভা জাগা সুন্দর আগামী সাজা বিচার চাই বিচার চাই নাস্তিকদের বিচার চাই বিচার চাই বিচার চাই মোরতাদের বিচার চাই বিসমিল্লাহ রহমান রাহিম ইসলামের সাথে এদেশের মানুষের আত্মার সম্পর্ক সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে মানুষ ইসলামকে ভালোবাসে মন প্রাণ উজাড় করে ইসলাম বিরোধী শক্তির আগ্রাসন মোকাবেলায় আন্দোলন সংগ্রাম করে শত আঘাত সহ্য করে হলেও নিজের জীবন দিয়ে হলেও ইসলামের সম্মান অটুট রাখতে কখনো পিছপা হয় না আবহমান কাল থেকে এটা বাঙালি মুসলমানদের ঐতিহ্য আর এই ধারা এখনো বহমান সম্প্রতি বাঙালি মুসলমানরা আবারও গর্জে উঠেছে তখনই যখন নাস্তিক ব্লগাররা মহান প্রভু আল্লাহ রব্বুল আলমিন এবং আমাদের প্রাণের স্পন্দন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করল শুধু তাই নয় তারা প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের উপর না আর সহ্য করা যায় না নাস্তিকদের প্রতিহত করার এখনই সময় বাংলার হকানি আলেমদের নেতৃত্বে চারিদিকে শুরু হয়েছে নাস্তিক বিরোধী আন্দোলন এ আন্দোলনের ঝাঁপিয়ে পড়তে হবে সর্বস্তরের মুসলিম গণমানুষকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে হবে নাস্তিকদের বিচার চাই ইসলাম প্রিয় মানুষের এই দাবিকে আরো বেগবান করতে বিশিষ্ট গীতিকার সুরকার কাজী জুনায়েদ মোহসিনের কথা ও সুরে একতানের শিল্পী আরিফুর রহমানের সাহসী পরিবেশনা নাস্তিকদের বিচার চাই নাস্তিকদের বিচার চাই নাস্তিকদের বিচার চাই